বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হাল আতাকা হাদিসুল গাশিয়াহ তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে সেই দিন অনেক মুখমণ্ডল অবনত আমিলাতুন নাসিবাহ ক্লিষ্ট ক্লান্ত হইবে উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে উহাদেরকে অতুষ্ণ প্রশ্রবণ হইতে পান করানো হইবে উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত لا يسمن ولا يغني من جوع যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধার নিবৃত্তি করিবে না وجوه يومئذ ناعمة অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল لسعيها راضية নিজেদের কর্ম সাফল্য পরিতৃপ্ত في جنة عالية সুমহান জান্নাতে সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না সেখানে থাকিবে বহমান প্রশ্রবণ উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা প্রস্তুত থাকিবে পান পাত্র ونمارق مصفوفة সারি সারি উপাধান وزرابي مبثوثة এবং বিছানো গালিচা أفلا ينظرون إلى الإبل كيف خلقت তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে وإلى السماء كيف رفعت এবং আকাশের দিকে কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরি করিলে আল্লাহ উহাকে দিবেন মহাশাস্তি ইন্না ইলাইনা ইয়াবাহুম উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট ثم إن علينا حسابهم অতঃপর উহাদের হিসাব নিকাশ আমারই কাজ